মধ্য থেকে মৃত ব্যক্তির নিকটতম দু ব্যক্তি তাদের স্থলাভিষিক্ত হবে অতপর আল্লাহর নামে কসম খাবে যে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে অধিক সত্য এবং আমরা সীমা অতিক্রম করিনি এমত অবস্থায় আমরা অবশ্যই অত্যাচারী হব ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين এটি এ বিষয়ে নিকটতম উপায় যে তারা ঘটনাকে সঠিকভাবে প্রকাশ করবে অথবা আশঙ্কা করবে যে তাদের কাছ থেকে কসম নেওয়ার পর আবার কসম চাওয়া হবে আল্লাহকে ভয় করো এবং শোনো আল্লাহ দুরাচারীদেরকে পথ প্রদর্শন করবেন না يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب যেদিন আল্লাহ সব পয়গম্বরকে একত্র করবেন অতপর বলবেন তোমরা কি উত্তর পেয়েছিলে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 আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি এবং আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তখন তারা বলতে লাগল আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা আনুগত্যশীল যখন হাওয়ারিরা বলল হে মরিয়ম তনয় ইসা আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করে দেবেন সে বলল যদি তোমরা ইমানদার হও তবে আল্লাহকে ভয় করো قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا ماءً مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين তারা বলল আমরা তা থেকে খেতে চাই আমাদের অন্তর পরিতৃপ্ত হবে আমরা জেনে নেব যে আপনি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 তাদের জন্য উদ্যান রয়েছে যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে তারা তাতেই চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটি মহান সফলতা নভমণ্ডল ভূমণ্ডল এবং এতদু ভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান